সংস্কৃতির নামে অপসংস্কৃতির যে আগ্রাসন চলছে আজ বিশ্ব জুড়ে তা মানব জাতিকে নামিয়ে দিচ্ছে অধপতনের চূড়ান্ত স্তরে সঙ্গীত যন্ত্রের কৃত্রিম সুর নয় কণ্ঠের মাধুর্য আর সত্যের সৌন্দর্যকে অবলম্বন করে হাসান শিল্পী গোষ্ঠী চায় সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটাতে কে বলে রে বাজনা ছাড়া গানে তৃপ্তি নাই আমি বলি বাজনা ছাড়া গানের জুড়ি নাই তোমরা শুনে দেখো ভাই আমার গানে বাজনা নাই আমি বাজনা ছাড়া গাই কে বলে রে বাজনা ছাড়া গানে তৃপ্তি নাই আমি বলি বাজনা ছাড়া গানের জুড়ি নাই তোমরা শুনে দেখো ভাই আমার গানে বাজনা নাই আমি বাজনা ছাড়া গাই কে বলে রে বাজনা ছাড়া গানে তৃপ্তি নাই আমি বলি বাজনা ছাড়া গানের জুড়ি নাই তোমরা শুনে দেখো ভাই আমার গানে বাজনা নাই আমি বাজনা ছাড়া গাই আমার দেশের মাল্লা মাঝি ভাটির সুরে গায় না সেই তানে মন তাঞ্জে জুড়ে যায় আমার দেশের মাল্লা মাঝি ভাটির সুরে গায় বাজনাহীনা সেই তানে মন তাঞ্জে জুড়ে যায় আমার দেশের মাল্লা মাঝি ভাটির সুরে গায় বাজনা হিনা সেই তালে মন জুড়ে যায় সুর ধরে তার চলে তরি সুর ধরে তার চলে তরি আনন্দে বে যায় তোমরা শুনে দেখো ভাই মাঝির গানে বাজনা নাই মাঝি বাজনা ছাড়া গায় কে বলে রে বাজনা ছাড়া গানে তৃপ্তি নাই আমি বলি বাজনা ছাড়া গানের জুড়ি নাই তোমরা শুনে দেখো ভাই আমার গানে বাজনা নাই আমি বাজনা ছাড়া গাই মুক্ত বনে দোয়েল কোয়েল ময়না পাপিয়ায় স্বাধীন মনে গাইছে ওরা নাই কোনো সানাই মুক্ত বনে দোয়েল কোয়েল ময়না পাপিয়ায় স্বাধীন মনে গাইছে ওরা নাই কোন সানাই মুক্ত বনে দোয়েল কোয়েল ময়না পাপিয়ায় স্বাধীন মনে গাইছে ওরা নাই কোন সানাই খাঁচার ভেতর বন্দি পাখি খাঁচার ভেতর বন্দি পাখি কেমনে যে গান গায় তোমরা শুনে দেখো ভাই পাখির গানে বাজনা নাই পাখি বাজনা ছাড়া গায় কে বলে রে বাজনা ছাড়া গানে তৃপ্তি নাই আমি বলি বাজনা ছাড়া গানের জুড়ি নাই তোমরা শুনে দেখো ভাই আমার গানে বাজনা নাই আমি বাজনা ছাড়া গাই পাহাড় বে ঝর্ণা নামে সুর তুলে মধু নদীর বুকের ঢেউ লহরি যাই যে কত দূর পাহাড় বে ঝর্ণা নামে সুর তুলে মধু নদীর বুকের ঢেউ লহরি যায় যে কত দূর পাহাড় বে ঝর্ণা নামে সুর তুলে মধু নদীর বুকের ঢেউ লহরি যাই যে কত দূর তার কলতান জুড়ায় যে প্রাণ তার কলতান জুড়ায় যে প্রাণ সুরের মূর্ছনায় তোমরা শুনে দেখো ভাই আমার গানে বাজনা নাই আমি বাজনা ছাড়া গাই কে বলে রে বাজনা ছাড়া গানে তৃপ্তি নাই আমি বলি বাজনা ছাড়া গানের জুড়ি নাই তোমরা শুনে দেখো ভাই আমার গানে বাজনা নাই আমি বাজনা ছাড়া গাই হারমোনিয়াম গিটার ঢোলার তবলা যার সহায় তার নিজস্ব সকিয়তা থাকলো গো কোথায় হারমোনিয়াম গিটার ভোলার তবলা যার সহায় তার নিজস্ব সকিয়তা থাকলো গো কোথায় হারমোনিয়াম গিটার ভোলার তবলা যার সহায় তার নিজস্ব সকিয়তা থাকলো গো কোথায় বাজনা তলে পড়ে শেষে বাজনা তলে পড়ে শেষে নিজকে সে হারায় তোমরা শুনে দেখো ভাই আমার গানে বাজনা নাই আমি বাজনা ছাড়া গাই কে বলে রে বাজনা ছাড়া গানে তৃপ্তি নাই আমি বলি বাজনা ছাড়া গানের জুড়ি নাই তোমরা শুনে দেখো ভাই আমার গানে বাজনা নাই আমি বাজনা ছাড়া গাই কে বলে রে বাজনা ছাড়া গানে তৃপ্তি নাই আমি বলি বাজনা ছাড়া গানের জুড়ি নাই তোমরা শুনে দেখো ভাই আমার গানে বাজনা নাই আমি বাজনা ছাড়া গাই কে বলে রে বাজনা ছাড়া গানে তৃপ্তি নাই আমি বলি বাজনা ছাড়া গানের জুড়ি নাই তোমরা শুনে দেখো ভাই আমার গানে বাজনা নাই আমি বাজনা ছাড়া গান